আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে কে আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে কে আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে কে সম্মুখ পানে শুধু এগিয়ে যায় সম্মুখ পানে শুধু এগিয়ে যায় এসো জীবনের জয় গান গায় এসো স্বপ্নের সিঁড়ি বেয়ে জীবন সাজায় আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে গে আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে গে সম্মুখ পানে শুধু এগিয়ে যায় সম্মুখ পানে শুধু এগিয়ে যায় এসো জীবনের জয় গান গায় এসো স্বপ্নের সিঁড়ি জীবন সাজায় আ সাজাবো মোরা সুখের সকাল ছন্দে ছন্দে বয়ে আসবে বিকাল সাজাবো মোরা সুখের সকাল ছন্দে ছন্দে বয়ে আসবে বিকাল দিনের সুরুজটাকে আগলে রেখে দিনের সুরুজটাকে আগলে রেখে বিকেলের রোদটাকে হাওয়ায় দোলায় আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে গে আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলিতে গে সম্মুখ পানে শুধু এগিয়ে যায় সম্মুখ পানে শুধু এগিয়ে যায় এসো জীবনের গান গায় এসো স্বপ্নের সিঁড়ি জীবন সাজায় আ রাতের জোৎস্না হবে মোদের আশা তারার মাঝে পাবো আলোর দিশা রাতের জোৎস্না হবে মোদের আশা তারার মাঝে পাবো আলোর দিশা স্বপ্ন হয় যেন বাস্তবতা স্বপ্ন হয় যেন বাস্তবতা সেই সন্ধানে সবে মিশে যায় আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলি থেকে আজ রঙিন স্বপ্ন দেখে এক নিপুণ তুলি দেখে সম্মুখ পানে শুধু এগিয়ে যায় সম্মুখ পানে শুধু এগিয়ে যায় এসো জীবনের গান গায় এসো স্বপ্নের সিঁড়িবে জীবন সাজায় আ